আলহি ওয়াসাল্লামের পরিচয় জানা এবং এর প্রয়োজনীয়তা সম্মানিত শ্রোতা মণ্ডলী রাসুল ছিলেন আল্লাহর দিকে মানুষকে আহ্বানকারী আল্লাহর আল্লাহ সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন তার শরীয়তকে প্রচার করেছেন মানুষকে জাহিলিয়েতের গোর অন্ধকার ও দাসত্বের বন্ধন থেকে মুক্ত করে নুরি হেদায়েত ও স্বাধীন জীবন যাপন তিনি ফিরিয়ে দিয়েছিলেন মানুষ জানতে পেরেছিল তাদের প্রকৃত পরিচয় দুনিয়া ও আখরাতের মানুষের যত কল্যাণ তা রসুল্লাহ সাল্লাহ আলাইহু ওয়াসাল্লামের মাধ্যমে অর্জিত হয়েছে এই বৈচিত্র্যময় গুণের অধিকারী মানুষটির পরিচয় জানা অবশ্যই আমাদের জন্য প্রয়োজন অবশ্যই জরুরি এজন্যে আজকে আমরা এই বিষয়টি নির্ধারণ করেছি আল্লাহ যদি তাও ফেক দান করেন বিষয়ের উপরে সংক্ষিপ্তাকারে আলোচনা পেশ করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পরিচয় দুইভাবে আমরা জানতে পারি এক নবুয়ত পূর্ব জীবন দুই নবুয়ত পরবর্তী জীবন নবুয়ত পূর্ব জীবনের মধ্যে রসুলের নাম তার পিতার নাম তার মাতার নাম তার বংশ পরিচয় তৎকালীন সময়ে তার সামাজিক অবস্থান মর্যাদা তার চারিত্রিক অবস্থা এই দিকগুলো আলোচনা আসতে পারে দ্বিতীয় পর্যায়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করেছেন তিনি খাতামুন নবীন তিনি আল্লাহর বান্দা এবং তাকে মোহাব্বত করা সম্মান করা আমাদের জন্য ফরজ তার আনুগত্য এবং অনুসরণ করা আমাদের জন্য ফরজ এই বিষয়গুলো আলোচনায় আসতে পারে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মোহাম্মদ পিতার নাম হচ্ছে আবদুল্লাহ দাদার নাম হচ্ছে আব্দুল মুতালিব তার মাতার নাম হচ্ছে আমেনা বিনতে ওয়াহাব বিনতে আব্দে মানাব বিনতে জোহরা বংশ পরিচয় হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন কোরাইশ বংশের লোক আল কোরাইশি উপাধি ছিল আল হাসেমি এছাড়াও রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনেকগুলো নাম হাদিসের মধ্যে এবং পবিত্র কোরআনে কারিমে এসেছে এখানে রাসুলের পবিত্র জবানের যে দুটি হাদিস আমরা চয়ন করেছি ওই দুটি হাদিসকে আপনাদের সামনে তুলে ধরতে চাই রাসুল নিজে বলেন ইন্নালি আসমা আনা মুহাম্মাদুন ওয়ানা আহমদ ওয়ানাল মাহি الذي يمحو الله به الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب ইমাম জহুরি আকিবের ব্যাখ্যায় বলেছেন আল্লাদি লাইসা বাদাহু নাবিয়ুন এ বিশুদ্ধ হাদিস এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম রাসুলের নাম হচ্ছে মোহাম্মদ আহমদ মাহি আল হাসের আল আকেব এছাড়া রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হজরত আবু মুসা আনহু বর্ণনা করেছেন তিনি বলেন ফি রাসুল ওয়াসাল্লাম নিজে তার নামগুলো তিনি আমাদেরকে বলেছেন ফকাল আনা মোহাম্মদ ওয়া আহমদ المقفي الحاشر ونبي التوبة ونبي الرحمة মুসলিম হজরত আবু মুসা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত এই হাদিস অনুযায়ী রাসুলের নাম এখানে যেগুলো উল্লেখ পূর্বের হাদিসের থেকে বেশি এসেছে তার মধ্যে একটা হচ্ছে আল মোকাফি আল মোকাফি শব্দ অর্থ হচ্ছে আখরুল আম্বিয়া আরেকটা এসেছে নাবিউ তাওবা নাবিউর মূলত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম জাতি নাম হচ্ছে মোহাম্মদ অন্যগুলোকে আমরা তার গুণবাচক নাম হিসাবে মনে করতে পারি এ হচ্ছে সংক্ষিপ্ত আকারে রাসুলের নাম এবং বংশ পরিচয় নবুয় পূর্বে রাসুল কেমন ছিলেন এ সম্পর্কে বিস্তারিতভাবে সামাইলের মধ্যে হাদিসের বিভিন্ন দিক আলোচনা করলে দৃষ্টিপাত করলে আমরা সেটা জানতে পারব এখানে সংক্ষিপ্তাকারে দুই একটি বিষয় উল্লেখ করলে অনুমান করা যাবে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহু ওয়াসাল্লামের আখলাক এবং সামাজিক মর্যাদা কেমন ছিল তোর মধ্যে একটি হলো সেই জাহিরিয়তের যুগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে যুগে আবির্ভাব লাভ করেছিলেন তৎকালীন সময়ে হম চুরি লুটতরাজ খুন খারাবি জানা মদ্যপান ইত্যাদি যেই সয়লাভ বিরাজ করছিল ইতিহাস তার সাক্ষী ঠিক ওই মুহূর্তে আরবের সর্বস্তরের মানুষগুলো জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল আমিন লকব দিয়েছিলেন লাকাবুহু বিল আমিন তিনি হলেন বিশ্বাসী সর্বস্তরের লোক শত্রু মিত্র সকলেই তার কাছে সম্পদ গচ্ছিত রাখতেন এবং সকলেই এক বাক্যে এটা স্বীকৃতি দিয়েছেন যে তিনি হলেন আল আমিন এই আল আমিন উপাধির দ্বারা আমরা বুঝতে পারি যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসযোগ্যতা এবং চারিত্রিক গুণাবলী তৎকালীন সময় কত সুপ্রসিদ্ধ ছিল সামাজিক অবস্থা এবং মর্যাদা তার কেমন ছিল একটি ঐতিহাসিক ঘটনা দ্বারা তা আমরা বুঝতে পারব আল্লাহর গড় পবিত্র কাদা শরীফ পবিত্র কাদা এটা সকলের কাছেই সমানভাবে সম্মানের ঘর ছিল এজন্য আরবরা এটাকে সংস্কার করার জন্য নির্মাণ করার জন্য তারা একমত হলেন এবং এই কাজ শুরু করলেন সেখানে সমস্যা দাঁড়াল জান্নাতের সে পাথর আল হাজরুল আসওয়াদ এটাকে কে পুনঃস্থাপন করবে এটাকে কে সেখানে রাখবে এটাকে তারা সকলেই মর্যাদার বস্তু মনে করত প্রত্যেক গোত্র এবং কি প্রত্যেক নির্দিষ্টনীয় ব্যক্তি তারা চাচ্ছিল যে পাথরটাকে এই কালো পাথর হাজরুল আসওয়াদকে আমরা আমি বা আমাদের গুত্র তার স্থানে স্থাপন করবে এবং এই মর্যাদা এবং এই এই ঐতিহাসিক ঘটনাতে আমরা আমাদেরকে স্থান করে নেব এটা নিয়ে তাদের ভিতরে অনেক ধন্দ্ব এমনকি কয়েকদিন পর্যন্ত অসল অবস্থা এমনকি যুদ্ধ লড়াই বেঁধে যাবে এরকম উপক্রম হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত এই কঠিন এবং চরম মুহূর্তের ভিতরে তারা কোন বিচারক খুঁজে পাচ্ছিলেন না সর্বশেষে সকলে সর্বসম্মতিক্রমে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ ওসাল্লামকে এই কাজের জন্য এই কঠিন পরিস্থিতিতে তারা রাসুলকে বিচারক হিসাবে মেনে নিলেন সুবাহান আল্লাহামদিহি ওই সময় অব্বা সাহেবা আবুল আহাবের মতো সেরা ঝানু নেতা ছিলেন বিচারক ছিলেন কিন্তু সেখানে এই অল্প বয়সী মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে বিচারক মেনে নেওয়া এতে প্রতীয়মান হয় রসুল্লাহ সাল্লাহ আলহ সামাজিক মর্যাদা ছিল সকলের শীর্ষে সকলের উপরে তার আখলাক সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করার সুযোগ নেই তবে বখারিতে তার সম্পর্কে একটি বর্ণনা এসেছে যেটা হাজরতে খাদিজা বিনতে খোয়াইলাদ দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ওহি অবতরণের প্রথমের প্রথম দীক্ষার ঘটনা প্রথম দিকের ঘটনা তখন খদিজা বিনতে খোয়াইলাদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওহির আকস্মিকতার সময় তাকে জোরে জোরে তার বৈশিষ্ট্যকে এভাবে চিত্রায়িত করেছিলেন কাল্লা والله لا يخزيك الله أبدا إنك لتصل الرحمة وتصدق الحديث وتحمل الكلة وتكسب المعدومة وتقضي الضيب وتعين على نوائب الحق আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবেন না অপমান করবেন না আপনি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন আপনি সত্য কথা বলেন আপনি অপরের বোঝা বহন করেন আপনি নিরন্নকে অন্ন দেন আপনি অতিথি প্রায়ণ এবং হকের দুর্যোগে হক প্রতিষ্ঠায় সাহায্যকারী সম্মানিত শ্রোতামণ্ডলী হজরতে আয়সা সিদ্দিক রবিআল্লাহ তালা আনহু রাসুলের উপরে আসমানি কিতাব কোরআনুল করিম তথা ওহি অবতীর্ণ হওয়ার পূর্ব মুহূর্তে রাসুলের চরিত্রকে যেভাবে চিত্রায়িত করেছেন আমাদের সামনে এতে প্রতীয়মান হয় রাসুলের ভিতরে একজন মানুষ হিসাবে যতগুলি গুণ থাকা দরকার যতগুলো আখলাপ থাকা দরকার সবগুলো তার মধ্যে বিরাজ করছিল তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এবং হজরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল اخلاق সম্পর্কে বলেছিলেন কানা খুলুকুহু আল কুরআন রাসূলের চরিত্রকে তোমরা খুঁজতেছ রাসূলের اخلاقকে খুঁজতেছ কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত বাণী আছে যত বিষয় আছে এই সবগুলোর জামে হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাম সংক্ষিপ্তাকারে এ হচ্ছে প্রিয় রসুল সাল্লাহ আলাইহি নবুয় পূর্ব জীবনের পরিচিতি এবার আমরা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নবুয় পরবর্তী জীবনী নিয়ে পরিচয় নিয়ে আমরা আলোচনা করতে পারি প্রথম পরিচয় হচ্ছে ইন্নাহু রাসুল্লাহ রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম তিনি আল্লাহর রসুল জিন ইনসান মানুষ এবং জিন জাতি সকলের জন্য এ বিষয়ে আল্লাহ তবারক আলা সুরতুল আরাফের একশত আটান্ন নম্বর আয়াতের ভিতরে এরশাদ করতেছেন قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا আপনি মানুষদেরকে জানিয়ে দিন যে আপনি সকলের নিকট প্রেরিত আল্লাহর রসুল এমনিভাবে জিনের জিন্দাতির নেতারা তাদেরকে আহ্বান করলেন যেটা সুরতুল আহকাফের একত্রিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা এভাবে বলেছেন হে আমাদের জাতি আল্লাহর আহ্বানকারীর দাওয়াত তোমরা কবুল করো জিন জাতির নিকটে রসুল প্রেরিত হয়েছিলেন এ সম্পর্কে সুরায় জিনের ভিতরে বিস্তারিতভাবে পাওয়া যাবে স্বয়ং জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সাদ করেছেন হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস নম্বর হচ্ছে একশো তেপ্পান্ন রাসুল বলেন লা ইউসমা বি রাজুলুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন ثم لا يؤمن بي إلا دخل النار অর্থ হচ্ছে এই উম্মতের ইহুদি অথবা খ্রিস্টান যেই কোনো ব্যক্তি আমার সম্পর্কে শুনল আমার নবুদ সম্পর্কে জানল অথচ সে আমার এই দেশারতকে বিশ্বাস করল না ইমান আনল না তার ঠিকানা হল জাহান্নাম এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার তা হচ্ছে নবী এবং রাসুল এর মধ্যে পার্থক্যটা কি সরফুল তাহাবি এর ভিতরে এই সম্পর্কে সুন্দর একটা বর্ণনা এসেছে তা হল আন্নামান নাব্বাহুল্লাহ বেখাবার ইস্তানা ইন আমারাহু আন ইউবাল্লিগা গায়রা ফাহুয়া নাবিয়্যুন ওয়া রাসূল وإن لم يأمره أن يبلغ غيره فهو نبي وليس برسول فالرسول أخص من النبي وكل رسول نبي نبي وليس كل نبي رسولا যার অর্থ হচ্ছে যে আল্লাহ তবারকলা যাকে আসমানি বাণী দিয়ে বাণী দিয়েছেন যদি তাকে আল্লাহ তালা এই বাণী প্রচারের জন্য আদেশ করেন তাহলে তিনি একই সাথে নবী এবং রাসুল আর যদি তাকে এই বাণী প্রচারের জন্য আদেশ না করেন তাহলে তিনি হলেন শুধু নবী রাসুল নয় এতে বুঝা যায় প্রত্যেক রাসুল নবী হবেন কিন্তু প্রত্যেক নবী রাসুল হতে পারবেন না এই হিসাবে আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলহ্লাম একই সাথে তিনি নবী এবং রাসুল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আরেকটি পরিচয় হচ্ছে তিনি হলেন খাতামুন নবীন কোরআনে করিমের সুরতুল আহজাবের চল্লিশতম আয়াতের ভিতরে এ সম্পর্কে আল্লাহ তালা এর সাত করতেছেন তিনি হচ্ছেন আল্লাহ রসুল এবং নবীদের ভিতরে সর্বশেষ নবী বখারি এবং মুসলিম মধ্যে এই সম্পর্কীয় একটা হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সাথ করেছেন মাসালি ওমাসালুল আম্বিয়া কামাসালে কসরিন ওহসিনা বুনিয়ানুহু অতুরিকা মিনহু মাউদে আ লাবিনাতিন فطاف به النظار يتعجبون من حسن بنائه إلا موضع تلك اللبنة لا يعيبون سواها فكنت أنا صددت موضع تلك اللبنة খুতিবা বিল বুনিয়ান ও খুতিমা বিল রসুল আল বখারি ও মুসলিম রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সাদ করতেছেন আমার এবং অন্যান্য আম্বিয়ে কেরামের ভিতরে দৃষ্টান্ত হচ্ছে একটি প্রাসাদের মতো যার গাঁথুনি এবং খুবই বৈচিত্র্যময় খুবই সুন্দর যার নির্মাণ কৌশলীয় খুবই উন্নত কিন্তু এই বিশাল আয়োজনের এই এই প্রাসাদ তার একটি জায়গাতে একটি ফাঁক রয়ে গেছে ছিদ্র রয়ে গেছে যার ফলে যারাই এই প্রাসাদকে দেখতে আসেন দেখি সকলেই মুগ্ধ হন খুশি হন আনন্দবোধ করেন এবং এই নির্মাণ কৌশলীর এবং এই নির্মাণের প্রশংসা করেন কিন্তু যখনই তারা ওই ফাঁক এবং ছিদ্র জায়গাতে আসেন তখন এই জন্য তারা এই পুরা সৌন্দর্যটাকে তারা দৃষ্টি কটুতে দেখেন রাসুল বললেন আমি ওই ফাঁকা এবং ছিদ্রতাকে আমি বন্ধ করে দিয়েছি আমি হলাম আমার দ্বারায় ওই নির্মাণের এই ফাঁকটা বন্ধ হয়েছে এবং আমার দ্বারায় নবুত আমার দ্বারায় রেসারতকে সমাপ্ত করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম থেকে এই বিষয়ে আরো একটি হাদিস বর্ণিত হয়েছে ইন্নাহু সায়াকুন মিন উম্মতি কাযাবুন 30 কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্য বা'দি রাওয়াহু মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতের ভিতরে তিরিশ জন মিথ্যাবাদী নবীর আবির্ভাব করবে তারা প্রত্যেকেই বলবে আমি নবী তারা প্রত্যেকেই নবুয়তের দাবি করবে অথচ আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের আরেকটি পরিচয় হচ্ছে ইন্নাহু বা সারুন রসুল রক্তে মাংসে ঘোড়া একজন মানুষ তার জীবন আছে তার মরণ আছে তিনি খাবার খান তিনি পান করেন তিনি পোশাক ব্যবহার করেন তিনি ঘুম যান তিনি বিশ্রাম নেন তিনি বিবাহ সাদী করেন তবে আল্লাহ তালা তাকে বিশেষভাবে একটা মর্যাদা দান করেছেন তা হলেন মানুষ হওয়ার পরও আল্লাহ তালা তার উপরে আসমানি বিধান অবতীর্ণ করেছেন এবং তাকে এই বিধান প্রচার এবং তাবলিগুর সারা দায়িত্ব দিয়েছেন তিনি কোন ফেরেস্তা ছিলেন না অথবা কোন জিন ছিলেন না অথবা তিনি নুরের তৈরি ছিলেন না কোরআনে কারিমের সুরাতুল কাহতের একশত দশ নম্বর আয়াতের ভিতরে এই বিষয়ে আল্লাহ তাহলা এরশাদ করতেছেন قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد أنا بشر রাসুল বলতেছেন আমি হলাম মানুষ আমার নিকটে ওহি প্রেরণ করা হয়েছে তোমাদের সকলের প্রতিপালক হচ্ছে একজন এছাড়া আরো একটি তথ্য আছে যাতে প্রতীয়মান হবে জানা যাবে রাসুল মানুষ ছিলেন তা হল এই যে রাসুলের বংশ পরিচয় আছে রাসুলের মা আছে রাসুলের বাবা আছেন রাসুলের সন্তান সন্ততি আছে এবং এরা সবাই ছিলেন মানুষ এবং এটা স্পষ্ট কথা মানুষ থেকে মানুষের জন্ম হয় মানুষ থেকে অন্য কিছু হয় না রাসুলের আয়াতটি পরিচয় হচ্ছেন রাসুল গায়েব জানতেন না অদৃশ্য সম্পর্কে রাসুলের কোন জ্ঞান ছিল না এ সম্পর্কে আল্লাহ রাবুল ইজত ওয়াল জালাল আল্লাহ তবারক আলা সুরতুল জিনের মধ্যে এর সাদ করতেছেন عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا ليعلم أن قد أبلغوا رسالات ربهم যার অর্থ হচ্ছে এরূপ তিনি অদৃশ্যের জ্ঞানী তিনি অদৃশ্য বিষয়ে কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসুল ব্যতীত তিনি তার অগ্র ও পশ্চাতে প্রহরে নিযুক্ত করেন যাতে আল্লাহ তালা জেনে নেন যে রাসুলগণ তাদের পালন কর্তার প্রয়গাম পৌঁছিয়েছেন কিনা সুরতুল জিনের ভিতরে এই আয়াতগুলো এসেছে এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে কিছু কিছু বিষয় তো আল্লাহ তালা জানিয়ে দেন যেগুলো আল্লাহ জানিয়ে দিবেন সেগুলো তো আর গায়েব থাকলো না জানিয়ে দিলেন এজন্য রাসুলকে যদি আল্লাহ তালা কোনো বিষয় জানিয়ে দেন এগুলোকে আমরা রাসুল গায়েব জানে এই কথা দ্বারা এই কথা বলতে পারবো না রাসুল গায়েব জানেন না এই সম্পর্কে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 যদি নাকি গায়েব জানতাম তাহলে আমি তো অনেকগুলো কল্যাণ সাধন করতে পারতাম আমার কোন অকল্যাণ হতো না এটিও প্রতীয়মান হয় যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানেন না রাসুলের আরেকটি পরিচয় হচ্ছে তাকে মোহাব্বত করা এবং তাকে সম্মান করা আমাদের জন্য ওয়াজিব কেন এটা এজন্য যে তিনি তিনি তো মানুষকে হ্যাঁ, আল্লাহর দিকে আহ্বান করেছেন আল্লাহর পরিচয় জানিয়েছেন আল্লাহর শরীয়তকে প্রচার করেছেন মোমেন্দুর জন্য দুনিয়া এবং আখরাতে যত কল্যাণ এটা তো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাধ্যমে এসেছে এবং কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যার বর্ণনা করোনা এবং হাদিসের মধ্যে এসেছে তবে রাসুলের আনুগত্য এবং অনুসরণ করার মাধ্যমে রাসুলের সম্মান সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা এরশাদ করতেছেন يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبت أعمالكم وأنتم لا تشعرون আল্লাহ তাআলা কোরআনে করিমের এই আয়াতের ভিতরে এর সাত করেছেন যে ইমানদাররা যেন রাসুলকে রাসুলের সামনে বড় আওয়াজ কথা না বলে রাসুলের সামনে বড় আওয়াজ উচ্চারণ না করে এবং কোন প্রয়োজনীয় কথাও প্রয়োজন ছাড়া উচ্চস্বরে না বলে সুরতুল হজরাতের ভিতরে এই আদব আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখানে যদি গভীরভাবে আমরা চিন্তা করি রাসুলের জীবন জীবদ্দশায় রাসুল যখন জীবিত ছিলেন তখন রাসুলের সামনে বড় আওয়াজে কথা বলা নিষেধ বড় কণ্ঠস্বরে কথা বলা নিষেধ এখন কিন্তু রাসুল আমাদের সামনে নেই এখন যেটা সেটা হল রাসুল্লাহ সাল্লাহ আলহ ওয়াসাল্লামের কোন হাদিস কোন বর্ণনা আমাদের সামনে আসলে তখন এর উপরে আগ বাড়িয়ে কোন মন্তব্য করা কোন ব্যাখ্যা বিশ্লেষণ করা আমাদের জন্য চিরতরে নিষিদ্ধ হয়ে গেল সুরতুল নূরে এই প্রসঙ্গে আরেকটি আয়াত এসেছে আল্লাহ তবরকালা রসুলের মর্যাদা সম্পর্কে বর্ণনা করতেছেন রাসুলকে যখন তোমরা তোমাদের প্রয়োজনে ডাকবে তোমরা একে অপরকে যেরকম ডাক দাও এরকম তাকে নাম সম্বোধন করে ডাকবে না তাফসির ইবনে কাসির এবং তাফসির কর্তবীর ভিতরে দোয়া রসুলের অর্থ করেছেন যে মানুষের তরফ থেকে রাসুলকে কোন কাজের জন্য ডাকা ব্যাকরণগত কায়দার দিকে দিক দিয়ে এটা এজাফত ইলাল মাফউল অর্থাৎ যখন তোমরা রাসুলকে সাল আলাই ওয়াসাল্লামকে কোন কাজের জন্য ডাকবে তখন সাধারণ লোকের ন্যায় তার নাম নিয়ে ইয়া মুহাম্মদ বলে ডাকবে না এটা বেআবি বরং সম্মানিত সম্মান সূচক উফাদ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই ধরনের শব্দ দিয়ে তাকে তোমরা আহ্বান করবে রসুলের মোহাব্বত আমাদের জন্য ওয়াজিব এই প্রসঙ্গে বখারি মুসলিমের একটি হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা أكون أحب إليه من والده وولده والناس أجمعين যতক্ষণ পর্যন্ত না তোমা তোমরা আমাকে তোমাদের সন্তান সন্ততি এবং সকল মানুষ থেকে বেশি মোহাব্বত না করবে তখন ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল ইমানদার হতে পারবে না হজরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর একটি ঘটনা তিনি রসুলকে বললেন আমি আপনাকে মহাব্বত করি সবকিছুর চেয়ে বেশি তবে আমার জীবন থেকে বেশি মহাব্বত করি না রাসুল বললেন ওল্লাদি নাফসি বিয়ে দি হাত্তা আকুন আহাব্বা ইলাইকা মিন নাফসিক যতক্ষণ পর্যন্ত আমি তোমার জীবন থেকেও তোমার কাছে প্রিয় না হবে হব ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ইমানদার হবে না হাজরত উমর আল্লাহ আনহু প্রশিক্ষণ নিলেন আর পরে বললেন ফাইন্নাকাল আন আহাব্বু ইলাইয়া নাফসি হে আল্লাহ রসুল এখন আপনি আমার কাছে আমার জীবন থেকেও বেশি প্রিয় তখন রসুল তাকে বললেন আল আন ইয়া ওমর এখন তুমি কামেল ইমানদার হয়েছ হে অমর বখারেতে এই বর্ণনাটুকু এসেছে এতে রাসুলের মর্যাদা রাসুলের প্রতি মোহাব্বত সাব্যস্ত হয়ে যায় এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে রাসুলকে মোহাব্বত এবং রাসুলকে মর্যাদা দিতে গিয়ে সেখানে বাড়াবাড়ি করা যাবে না কোরআনের মধ্যে এসেছে তোমাদের ধর্মের বিষয়ে তোমরা বাড়াবাড়ি করবে না গুরু শব্দের অর্থ হচ্ছে মর্যাদার ক্ষেত্রে বাড়াবাড়ি করা অর্থাৎ রাসুল হলেন আল্লাহ বান্দা তাকে রাসুল তিনি হলেন রাসুল তাকে তার উপরে রেফাত এসেছে এখানে আপনি রাসুলকে বন্দার অবস্থান থেকে প্রভুর অবস্থানে নিয়ে যাওয়া বন্দর অবস্থান থেকে স্রষ্টার অবস্থানে নিয়ে যাওয়া এটাই হচ্ছে নিষেধ রাসুলের কাছে প্রার্থনা করা রাসুলের কাছে দোয়া চাওয়া রাসুলের নামে কসম করা এগুলো গুলু রাসুলের ব্যাপারে এগুলো নিষেধ এমনিভাবে এমনিভাবে আরেকটি শব্দ আল এত্রাহ আল এত্রা এই শব্দটাও এসেছে এটা হল প্রশংসার ক্ষেত্রে বাড়াবাড়ি করা রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাদ করেছেন ইন্নামা আনা আব্দুল্লাহ ইন্নামা আনা আব্দুন ফকুল আব্দুল্লাহ রাসুলু যে তোমরা আমার প্রশংসা করতে গিয়ে আমার সামনে আমার নামের আগে অথবা আমার নামের পিছনে অনেকগুলো উপাধি অনেকগুলি পদবি বসায় দিবে এবং তোমরা এটাকে দিয়ে আমার মর্যাদা আমার সম্মান নির্ধারণ করবে এটা আমি পছন্দ করি না ঠিক না বরং তোমরা যখন আমরা প্রশংসা করবে তখন বলবা বলবে আমি আল্লাহর বন্দা আমি আল্লাহর রসুল এর চেয়ে বেশি কিছু কিছু নয় হ্যাঁ এটা সত্য রাসুল তিনি আফজালুর রসুল সমস্ত রসুলের ভিতরে শ্রেষ্ঠ তাকে জিন ইনসান সকলের দিকে প্রেরণ করা হয়েছে আর সাফাতুল ওজমা হ্যাঁ মাকামে মাহমুদ আল্লাহ তালা আমাদের রাসুলকে দান করেছেন এগুলো ঠিক আছে কিন্তু এখানে বাড়াবাড়ি করা যাবে না রাসুলের আরেকটি পরিচয় হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ আনুগত্য করা আমাদের জন্য ওয়াজিব এবং এটাই আপনি যে রাসুলের উপরে ইমার এনেছেন তার দাবিও হলো এটাই যে রাসুলের আনুগত্য করা রাসুলের অনুসরণ করা আল্লাহ তবরকালা সুরত নিসাতে এরশাদ করতেছেন আমানু হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো সুরতুল নিসার আশি নম্বর আয়াতের ভিতরে শুধুমাত্র রসুলের আনুগত্যের কথা এসেছে যে রসুলের অনুগত্য করল সেই আল্লাহর আনুগত্য করল আনুগত্য না করলে সেখানে আল্লাহ আলা কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন সেখানে আজাদের কথা উল্লেখ করেছেন অশান্তির কথা উল্লেখ করেছেন সুরত নূরের